ইবনু আব্বাস রদিল্লাহ হতে বর্ণিত যে লোকজন তার সামনে দাজ্জালের কথা উল্লেখ করেছেন তার দু চোখের মাঝখানে অর্থাৎ কপালে লেখা থাকবে কাফির বা কাফ ফা র ইবনু আব্বাস রদিল্লাহ তালাহ বলেন এটা নবী সাল্লাহ সাল্লাম এর নিকট শোনেনি বরং তিনি বলেছেন যদি তোমরা ইব্রাহিম আল্লাহ সাল্লামকে দেখতে চাও তবে তোমাদের সাথের দিকে তাকাও আর মুসা আল্লাহ সাল্লাম হলেন কোকরানো চুল তামাটে রং এর দেহ বিশিষ্ট তিনি এমন একটি লাল উটের উপর বসে আছেন যার নাকের দড়ি খেজুর গাছের ছাল দিয়ে তৈরি আমি যেন তাকে দেখতে পাচ্ছি তিনি আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে উপত্যকায় নামছেন